মান আহসানা আদাবা ওয়ালাদিহি আর গামা আনফা কেউ যদি তার সন্তানের চরিত্রকে উন্নত করে সুন্দর করে তার শিষ্টাচার আদব যদি সুন্দর করে তাহলে সে তার শত্রুর অর্থাৎ তার এই সন্তানের শত্রুর নাককে ধুলো মলিন করলো অর্থাৎ তার শত্রুকে সে দমন করলো যদি তার চরিত্রকে সে সুন্দর করে দিতে পারে অতএব চরিত্রকে সুন্দর করে খুবই চমৎকার আপনারা লিখে নিতে পারেন মান আহসানা আদাবা ওয়ালাদিহি আর গামা আনফা আদু সে এটা এটা আরবি একটা হ্যাকমাত বা একটা প্রবাদ বাক্য যাক আমরা যেই যে মূলনীতিগুলোর উপর ভিত্তি করে আলোচনাটি করব তা হচ্ছে পাঁচটি মূলনীতি মনে রাখতে হবে প্রথম মূলনীতি হচ্ছে হুস খুলকুল আদাব অর্থাৎ শিষ্টাচারের চরিত্র তার মধ্যে অর্থাৎ এমন একটি চরিত্র তাকে দিতে হবে তার মধ্যে তৈরি করে দিতে হবে যে চরিত্রটি শিষ্টাচারপূর্ণ দু নম্বর হচ্ছে আমরা এখানে আলোচনা করব যে খুলকুল সৈদকে অর্থাৎ সত্যবাদী তার চরিত্র তার মধ্যে এমন একটি চরিত্র তৈরি করতে হবে যে সত্যবাদী থাকে প্রতি মুহূর্তে সে সত্য কথা বলে তিন নম্বর হচ্ছে খোলোকো ক্যাথমিল আসরার অর্থাৎ গোপনীয়তা রক্ষা করার চরিত্র তার মধ্যে তৈরি করে দিতে হবে it is a very dangerous phenomena যে আমরা কোনো কিছুই গোপন রাখতে পারি না সব কিছু আমরা প্রকাশ করে দিই গোপন রাখা মানে হচ্ছে একটা দায়িত্বশীলতা তার মধ্যে তৈরি করে দেয়া এটি খুবই গুরুত্বপূর্ণ চতুর্থ যে মূলনীতি আমরা আলোচনা করবো তা হচ্ছে খোলকুর আমানা অর্থাৎ আমানাত আমানাতের দায়িত্ব কোনো আমানতদারিতা কোনো একটি জিনিস বিশ্বাসযোগ্যতার সাথে সেগুলোকে সংরক্ষণ করে রাখা এই যে একটা আমানতদারিতা বিশ্বাসযোগ্যতা তার মধ্যে তৈরি করা এই বিশ্বাসযোগ্যতার চরিত্র যাতে লোকেরা তাকে বিশ্বাস করে এবং পঞ্চমত হচ্ছে খোলক ও সালামাতি সদরি মিনাল আহকাদ যে এমন একটি এমন একটি চরিত্র এমন একটি অন্তর তার জন্য তৈরি করতে হবে যে অন্তরটি সকল ধরনের ক্রোধ হিংসা বিদ্বেষ ক্ষোভ ইত্যাদি মুক্ত এবং সর্বশেষ আমরা রাসুল্লাহ সাল্লাহ আলহিউসালামের চারিত্রিক গুণাবলী এবং শিশুদের সাথে তার আচরণগত আচরণের দিক চারিত্রিক আচরণগত দিকগুলো আমরা সেখানে ইনশাল্লাহ আলোচনা করব প্রথমত আমরা যে মূলনীতিটি আমি আলোচনা করব সেই মূলনীতিটি হচ্ছে যে উত্তম শিষ্টাচারপূর্ণ চরিত্র তাকে দিতে হবে উত্তম শিষ্টাচারপূর্ণ চরিত্র এটা আলোচনা করতে গিয়ে আমরা বলবো যে শিষ্টাচার বা আদব খলুকুল আদব আসলে কি এটি আমরা বলবো আমরা এখানে আলোচনা করব যে সালফে সালেহীন সাবা ইকরাম রদি আল্লাহ তালা আজমাইন তাদের খলুকুল আদব শিষ্টাচারপূর্ণ চরিত্রটি তাদের কেমন ছিল শিষ্টাচারপূর্ণ চরিত্র ইসলাম এর থেকে আমরা কি কি রেফারেন্স পাই শিশুদের শিষ্টাচার শিক্ষা দেওয়ার ক্ষেত্রে বা শিষ্টাচারপূর্ণ চরিত্রে তাদেরকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের প্রশিক্ষিত করতে হলে আমাদের কী কি করণীয় রয়েছে সেটি আমরা আলোচনা করব এবং এখানে আমরা আলোচনা করব যেমন পিতামাতার সাথে শিষ্টাচার রক্ষা করা ইভেন পিতামাতা এবং যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের সাথে আচরণগত তাদের দিকে তাকানো তাদের সাথে কথাবার্তা বলা ইত্যাদির ক্ষেত্রে নিশ্চয়ই কিছু শিষ্টাচার বিষয় রয়েছে সেটি আমরা আলোচনা করব আমরা আলোচনা করব পিতামাতার দিকে যে ব্যক্তি অর্থাৎ শিশুরা তাকাবে কেমনভাবে তাকাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব ওলামাই কেরাম তাদের সাথে তাদের সম্পর্ক কেমন থাকবে এবং ওলামাই কেরামদের সাথে কোন শিষ্টাচারপূর্ণ সম্পর্ক তারা রক্ষা করবে ওলামাই কারামদের সাথে তারা কেমন আচরণ করবে ওলামাই কারামদের বৈঠকগুলো তাদের আগমন যাতায়াত ইত্যাদি কেমন হবে এই রকম বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব আমরা আলোচনা করব যে আদাবুল এহতেরাম ও তাওকির যে শ্রদ্ধা করতে হবে অন্যদেরকে বড়দেরকে শ্রদ্ধা করতে হবে বা অন্যদেরকে শ্রদ্ধা করতে হবে সে বিষয়টি আলোচনা করব সেখানে যেমন আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব যে এখানে ভাই বোনদের সাথে ভ্রাতৃত্বপূর্ণ যারা ভাই বোন রয়েছে তাদের সাথে আচরণগত শিষ্টাচার কী হবে প্রতিবেশীর সাথে আচরণগত শিষ্টাচার কী হবে অনুমতি গ্রহণ করা সংক্রান্ত এবং খাদ্য গ্রহণ সংক্রান্ত আরও আমরা আলোচনা করব যে শিশুরা তাদের চুল যে কাটবে তারা যে জামা কাপড় পরবে পোশাক পরবে ইত্যাদির ক্ষেত্রে তার আচরণগত বৈশিষ্ট্য কি থাকার কথা তার চারিত্রিক কি গুণাবলী এগুলোর ক্ষেত্রে থাকার কথা ইত্যকার অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব প্রথম আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব তা হচ্ছে তাদেরকে শিষ্টাচারের চরিত্র তাদের মধ্যে বিনির্মিত করতে হবে এটিকে সুদৃঢ়ভাবে তৈরি করে দিতে হবে মনে রাখতে হবে শিশু সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যে জিনিসটি তার প্রয়োজন যেই জিনিসটিতে তার অভ্যস্ত হয়ে ওঠা দরকার যেই জিনিসটি তার চরিত্রের অবিচ্ছেদ্য অংশে পরিণত হওয়া দরকার আমাদেরকে পরিণত করে দেওয়া দরকার তা হচ্ছে শিষ্টাচার তা হচ্ছে আদাব তা হচ্ছে এটিকেট মানে কোন সর্ট অফ এটিকেট সে মেনটেন করবে এটি খুবই গুরুত্বপূর্ণ যেমন ছোটোকাল থেকে আমরা তাকে শেখাতে হবে যে কোন কোন জিনিস সে বর্জন করবে কোন কোন জিনিস থেকে সে দূরে থাকবে কোনটি তার রাগ করা বৈধ এবং কোনটির ক্ষেত্রে তার রাগ করা বৈধ নয় ঝগড়া বিবাদ করবে দ্রুত কোনো কাজ করা এবং তার তার যে কুপ্রবৃত্তি রয়েছে কুপ্রবৃত্তি অনুসারে চলা এইরকম অনেকগুলো বিষয় রয়েছে সেখানে রয়েছে সাহসিকতা সেখানে রয়েছে সাথে এরকম অনেকগুলো বিষয় নিয়ে তাকে ছোটোকাল থেকে তাকে শেখাতে হবে এগুলোর উপর তাকে প্রশিক্ষিত করতে হবে যেটা ভালো তার উপর এবং যেটি মন্দ সেখান থেকে তাকে বিরত রাখা ইত্যাদি অনেকগুলো কাজ এর বিষয়ে আমরা এই আদাব বা আদাবুল খোলক বা খোলকুল আদাব যে শিষ্টাচার এর পর্বে এই অংশে আমরা আলোচনা করার চেষ্টা করব মনে রাখতে হবে যে শিশুদেরকে ছোটকালে আমরা তাদেরকে যে শিষ্টাচার শিক্ষা দিচ্ছি এটি পাথরে খোদাই করে রাখার মতো পাথরে খোদাই করে রাখা জিনিসটি যেমন কখনোই মুছে যায় না তেমনিভাবে শিশুদেরকে ছোটকালে আমরা চারিত্রিক শিক্ষা প্রদান করছি সেই চারিত্রিক শিক্ষা সে কখনোই ভুলে যাবে না আমরা এই শিশুদেরকে চারিত্রিক যে শিক্ষার কথা বলছি এটি যদি আমরা সুন্দরভাবে দিতে পারি তাহলে সে একজন উত্তম ভালো মর্যাদাবান ব্যক্তিত্ব সম্পন্ন শিশুতে সে পরিণত হবে এই বিষয়টিতে আমরা কমপক্ষে পাঁচটি মূলনীতির উপর ভিত্তি করে এই আলোচনাটি আমরা করব বলেছি প্রথমত হচ্ছে যে খুরুকুল আদব শিষ্টাচারের শিষ্টাচারের চরিত্র কেমন শিষ্টাচারের চরিত্র তাহলে শিষ্টাচার বলতে বা আদব বলতে কি বোঝানো হয় ইবনে হাজার আসকাল রহমুল্লাহ তিনি আদব এই শব্দের অর্থে ব্যাখ্যা বলেছেন যে ওয়া যেটিকে উত্তম চরিত্র হিসেবে যাকে বলা হয় তা হচ্ছে অথবা চারিত্রিক অথবা শিষ্টাচারের চরিত্র যার আরেকটি পরিভাষা হচ্ছে হাদিসের ভাষা মাকারিমুল আখলাক অর্থাৎ উত্তম চরিত্র এটি হচ্ছে এমন একটা জিনিস যার কথা অথবা কাজ এর যে কোনো ক্ষেত্রে এটার প্রকাশ ঘটুক না কেন তার জন্য লোকেরা তাকে প্রশংসা করবে অর্থাৎ তা সে আচরণগত হোক অথবা তার বক্তব্যগত হোক যাই হোক না কেন শিষ্টাচার আচরণ এবং বক্তব্যগত কথা এবং কাজে প্রত্যেকটি জায়গায় শিষ্টাচার এর অর্থ হচ্ছে যে এই কাজটি করার কারণে লোকেরা তাকে প্রশংসা করবে বাহাবা দেবে বলবে যে না খুবই ভালো করেছেন এবং এটি আল্লাহ সুবাহানুমাতার কাছেও এটি গ্রহণযোগ্য হবে আবার কেউ কেউ বলেছেন যে না এই শিষ্টাচার মানে হচ্ছে আল ওকফু মা আল মুস্তাহ সানাদ যেই কাজগুলো করা আল্লাহর কাছে প্রিয় অনুমোদিত অন্যরা সেই কাজগুলোকে প্রিয় মনে করে সেই কাজগুলো করাই হচ্ছে মূলত আদব বা শিষ্টাচার এবং কেউ কেউ বলেছেন যে আসলে হুয়া মানফাও কাক যে আপনার উপরে যারা রয়েছে তাকে সম্মান করা এবং আপনার নিচে যারা রয়েছে তাদেরকে অনুগ্রহ করা তাদেরকে তাদেরকে দয়া করা তাদেরকে মায়া করা এটি হচ্ছে মূলত এটি শিষ্টাচারের শিষ্টাচারের চরিত্র শিষ্টাচারের চরিত্র বলতে এগুলো বোঝানো হয় যাই হোক জোনায়দ আল বাগদাদ রহেমহুল্লাহ তাকে প্রশ্ন করা হয়েছিল যে শিষ্টাচার বলতে কি বোঝানো হয় তখন তিনি বলেছেন ইন্নাহ হসনুল অসরা যে আসলে অন্যের সাথে ভালোভাবে থাকা ভালোভাবে বসবাস করা ভালোভাবে তার সাথে আচরণ করা এটি মূলত হচ্ছে উত্তম এটি মূলত শিষ্টাচার বা উত্তম চরিত্র এবং এই ব্যাপারে আরও অনেক সংজ্ঞা রয়েছে আমরা সেদিকে যাচ্ছি না তাহলে উত্তম চরিত্র বা আমরা যেটা শিষ্টাচারের চরিত্রের কথা বলছি শিষ্টাচারের চরিত্র সম্পর্কে আমরা শিশুদের মাঝে যদি আমরা শিষ্টাচারের চরিত্র রোপণ করতে চাই সেটাকে যদি আমরা তৈরি করতে চাই তাহলে আমাদের করণীয় কি আমাদের প্রথম যে করণীয় সেই করণীয়টা হচ্ছে যে শিশুকে এটা তার তবিয়াত এটা তার অভ্যাসে পরিণত করে দিতে হবে যে শিশু খুব সুন্দর করে কথা বলে খুব শান্তভাবে কথা বলে সে শান্তভাবে আচরণ করে কারো কোনো ক্ষতি সাধন করে না এই রকম যে বিষয়গুলো আমরা পরবর্তীতে আলোচনা করব এই বিষয়গুলো একেবারে ছোটকাল থেকেই তার মধ্যে এগুলোকে গ্রথিত করে দেয়া তার মধ্যে এগুলো প্রথিত করে দেয়া এইগুলো করা এই অনেক দান সাদাকা করার চেয়ে অনেক অনেক উত্তম রাসুল্লাহ সাল আলী হাসান বলেছেন একজন ব্যক্তি এক সা পরিমাণ সাদকা করার চেয়ে তার সন্তানকে একটা সুষ্ঠু সুন্দর এটিকেট অথবা শিষ্টাচার শেখানো অনেক অনেক বেশি উত্তম মহান আল্লাহ সবহানুতার কাছে অতএব আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের শিশুদেরকে শিষ্টাচার তাদেরকে শেখানো রাসুল্লাহ সাল আলী আসসালাম পিতামাতাদের উদ্দেশ্যে বলতেন যে পিতামাতারা সন্তানদেরকে সবচেয়ে বড় যে দান অনুদান অনুকম্পা অথবা গিফট প্রেজেন্ট করতে পারে তা হচ্ছে উত্তম চরিত্র বা সুন্দর সদাচরণ বা সুন্দর সুন্দর আদব বা শিষ্টাচার তাকে প্রদান করতে পারে ইমাম তিরমিজ রহমুল্লাহ সাঈদ ইবুল আসরদি আল্লাহ তালাহ থেকে আদি মনে করেন সুসলাম বলেছেন মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদান মিন নাহলিন আফদালা মিন আদাবিন হাসান যে একজন পিতা বা একজন মাতা তার সন্তানকে সর্বোত্তম যে গিফটটি যে উপঢৌকন যে পুরস্কার প্রদান করতে পারে তা হচ্ছে উত্তম উত্তম শিষ্টাচার উত্তম শিষ্টাচার মানে উত্তম আচার আচরণ তাকে শিক্ষা দেয়া লিজারিক এই জন্যে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় এই কথা বলা হয়েছে ইভেন আমরা দেখি আলী আল মেদিনী রাহেমহুল্লাহ তিনি বলেছেন তাবরিসুল আউলাদি আল আদাব খায়রুল্লাহমিন তাবরিসুল মাল যে পিতামাতা সন্তানদের জন্য অর্থ এর উত্তরাধিকার রেখে যাওয়া এর চেয়ে তার জন্য শিষ্টাচার উত্তম শিষ্টাচার উত্তরাধিকারী হিসেবে রেখে যাওয়া অনেক অনেক উত্তম কারণ আল আদাবু ইয়াকসিবহুল মাল কারণ শিষ্টাচারের মাধ্যমে তারা কিন্তু সম্পদ অর্জন করতে পারবে ওয়াল জাহ তারা সম্মান অর্জন করতে পারবে ওয়াল মোহাব্বা এবং ভালোবাসা অর্জন করতে পারবে কিন্তু ওয়াজমাউলাহুম বাইনা খাই দুনিয়া ওয়াল আখেরা দুনিয়া এবং আখেরাতের সমূহ কল্যাণ তারা এই শিষ্টাচারের মাধ্যমে তারা এই আদবের মাধ্যমে তারা অর্জন করতে পারবে কিন্তু অন দ্য আদার অ্যান্ড অন্যদিকে আমরা যদি দেখি এই ব্যক্তির কোনো শিষ্টাচার নাই বরং সে শিষ্টাচার বহির্ভূত শিষ্টাচার বর্জিত তাহলে তার সম্পদ তার সম্মান তার ভালোবাসা দুনিয়া এবং আখেরাতে সব কল্যাণ তার থেকে ধুলিস্বাদ হয়ে যাবে অতএব কোনটা দরকার আমরা চাই যে আমাদের সন্তান মাঝে শিষ্টাচার থাকুক এবং everything should come in his or in her way তার পথেই তাহলে সব কিছু চলে আসবে আমরা জানি যে শিষ্টাচার একজন শিশুকে শিক্ষা দেয়া এটি তাকে ভাত এবং পানীয় মানে খাদ্য পানীয় তাকে জামা কাপড় দেয়ার মতোই গুরুত্বপূর্ণ আপনি তাকে খাদ্য পানীয় দেয়া তার শারীরিক স্বাস্থ্যটা সুস্থতা নিশ্চিত করার জন্য আপনার যেরকম দায়িত্ব রয়েছে তাকে খাদ্য দেয়া তাকে জামা কাপড় দেয়া তাকে এডুকেশন দেয়া এবং তার অন্যান্য যে মৌলিক অধিকার আছে এগুলো সম্পাদন করে এগুলো প্রোভাইড করে যেরকম দায়িত্ব তেমনিভাবে দায়িত্ব হচ্ছে তার তাকে শিষ্টাচার শিক্ষা দেয় কারণ আপনি শুধুমাত্র শারীরিক আপনার উন্নয়নের জন্য আপনি কাজ করছেন কিন্তু তার আধ্যাত্মিক আত্মিক উন্নয়নের জন্য কি কাজ করবে আত্মিক উন্নয়নের জন্যও আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে যেন আমরা সালফে সালহীনদেরকে দেখি যে তারা সন্তানদেরকে তাদের আশপাশে তাদের সন্তান এবং আশপাশে যে সকল সন্তানরা আছে তাদেরকে তারা শিষ্টাচার শিক্ষা দিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন আবদুল্লাহ আমরাদ আল্লাহ তালানহু তাকে আমরা দেখি যে তিনি সন্তানদের উদ্দেশ্যে তিনি যেমনিভাবে নসিহত প্রদান করেছেন বিশেষত তিনি পিতা মাতাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেছেন আদ্দিব ইবনাকে ফাইন্নাকে ম্যাস উলুন আনহু যে আপনার সন্তানকে আপনি শিষ্টাচার শিক্ষা দিন কারণ কেয়ামতের দিন এ ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে করা হবে প্রশ্ন যে মাদা আদ্দাব তাহু আপনি তাকে কি শিক্ষা কি আদব শিষ্টাচার শিক্ষা প্রদান করেছেন ওহুয়া মাস উলুন আন বিরেক আর সন্তানকে প্রশ্ন করা হবে যে আপনার প্রতি তার আচরণ সদাচরণ কেমন ছিল অতএব দুজনকে প্রশ্ন করা হবে দুটো ভিন্ন বিষয়ে একজনকে বাবা মাকে সন্তানদের সম্পর্কে এভাবে প্রশ্ন করা হবে তারা তাদেরকে কি এটিকেট কি শিষ্টাচার শিক্ষা দিয়েছে আর সন্তানকে প্রশ্ন করা হবে যে বাবা মার প্রতি আনুগত্য এবং বাবা মার প্রতি সদাচরণ তারা কতটুকু করেছে আমাদেরকে এই জায়গাটিতে খুবই গুরুত্ব দিয়ে আমাদের বোঝা দরকার এই জন্য আমরা সালফে সালেহীন রাহমাহুল্লাহ রাহমাহমুল্লাহ তাকে দেখি যে তারা তাদের সন্তানদেরকে তারা শিষ্টাচার শিক্ষা দিতেন শিষ্টাচার ব্যাপারে তাদেরকে বহু ওয়াজ নসিহত উপদেশ প্রদান করতেন আমরা এখানে দেখি যে রুয়াইম বিন আহমেদ আল বাগদাদি রহমহুল্লাহ তিনি তার সন্তানকে লক্ষ্য করে বলেছিলেন ইয়া বোনাইয়া ইজ আল আমালা ক্যামিল হ্যান ওয়া আদাবা কাদা খান যে তুমি তোমার শিষ্টাচারকে তোমার যে জ্ঞান রয়েছে এই জ্ঞানকে তোমার যে আমল রয়েছে এই আমলকে তুমি লবণের মতো মনে করো আর তোমার শিষ্টাচারকে তুমি মনে করো যে আটার খামির আটার বা ময়দার খামির ময়দার খামির দিয়ে আপনি যখন ময়দা বা রুটি বানাবেন তখন আপনি সেখানে কতটুকু লবণ দেবেন খামির বা ময়দা সেখানে কতটুকু থাকবে ময়দার পরিমাণ নিশ্চয় অনেক অনেক বেশি থাকবে আর লবণের পরিমাণ থাকবে খুবই কম অতএব আমল এবং এলেম এটি শিষ্টাচারের ক্ষেত্রে এতটাই কম গুরুত্বপূর্ণ বা তার গুরুত্ব আছে অনেক বেশি কিন্তু পরিমাণ এতটা কম এখানে এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে যাতে শিষ্টাচার শিক্ষা দিতে গিয়ে আমরা এটি মনে রাখি যে ক্যাসির মিনাল আদাবি মা কালিল মিনাল আমাল যে খুব অনেক অনেক বেশি শিষ্টাচার জ্ঞান খুবই কম আমল খুবই কম খয়রমিন ক্যাসির মিনাল আমলি তিল আদাব অনেক আমল কিন্তু সেখানে শিষ্টাচার বর্জিত এরকম অনেক আমল চেয়ে এই শিষ্টাচার সম্পর্কিত শিষ্টাচারপূর্ণ খুব কম আমল অনেক অনেক বেশি আল্লাহর কাছে প্রিয় এবং গৃহীত বা জন্য ইমাম কারাফি রহমুল্লাহ তিনি তার কিতাব আল ফরোকে তিনি এই বিষয়টি বর্ণনা করেন যে ইব্রাহিম হাবিব ইবন শহীদ একদিন আমাকে বললেন যে এই তিল ফোকাহা ওয়াল ওয়ালামা ওয়াত আল্লা মিনহু মখুজ মিন আদবহিম ওয়াখলাকিম ওয়াহাদিহিম যে আর তুমি যাও কাদের কাছে হচ্ছে ওলামায় কেরাম যারা ফোকাহা এজাম তার যারা ওলামায় কেরাম যারা সালাফ তাদের কাছে যারা আলেম পণ্ডিত যারা ফেখাবিদ তাদের কাছে যাও এবং তাদের শিষ্টাচার কিছু শিখো তাদের কাছ থেকে শিষ্টাচার শিখো চরিত্র শিখো তারা যে সকল হেদায়তপূর্ণ কথাবার্তা বলে সেগুলো তাদের কাছ থেকে শিখো কবলা ইয়াত আল্লাম আল হাদিস বেলা আদাবিন তিনি বলেছেন হাদিস শিষ্টাচার বর্জিত হাদিস শিখে কোনো লাভ নেই এটি একজন ব্যক্তিকে ফাইউদ্দিবিহি ইলা আদমি মা হাদিস রসুল্লাহ সাল্লাহ কারণ কোন একজন ব্যক্তি যদি শিষ্টাচার না শেখে তাহলে হতে পারে যে আল্লাহ রসুল সাল্লাহ হাদিসের ক্ষেত্রেও সে অশিষ্টাচার মানে বে আদবি করে ফেলবে এই জন্য শিষ্টাচার শিক্ষা দেওয়া হচ্ছে অত্যন্ত জরুরি আমরা দেখি সালফেস আলহিনের কেউ কেউ তাদের নিজস্ব সন্তানদেরকে লক্ষ্য করে বলতেন ইয়া বুনাইয়া লা আন্তাতা আল্লামা বাবা মিন আল্লাহ আদাবি আহাবু ইলাই মিন আন্তা তাতা আল্লামা সাবঈনা বাবা মিন তুমি শিষ্টাচারের একটি অধ্যায় শেখা এটি আমার কাছে জ্ঞানের সত্য সত্তরটি অধ্যায় শেখার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং প্রিয় অর্থাৎ তুমি শিষ্টাচার সম্পর্কে এতটুকু শিখলে জ্ঞান সম্পর্কে সত্তরটি চ্যাপ্টার পড়ার চেয়েও শিষ্টাচার সংক্রান্ত একটি চ্যাপ্টার তুমি পড়া এটি আমার কাছে অনেক অনেক বেশি প্রিয় কারণ হচ্ছে আবু জাকারি আল আমি রাহিমুল্লা তিনি বলেছেন রেলমুন বেলা আমালিন কানারিন বেলা হোতাবিন যে জ্ঞানের মধ্যে শিষ্টাচার নেই সেই জ্ঞান এটি হচ্ছে ওই আগুনের মতো যে আগুন আছে কিন্তু সেখানে কোনো কাঠখড়ি নেই লাকড়ি নেই তাহলে আগুন জ্বলবে কিভাবে ওয়া আদাবিন বেলা এলমিন এবং জ্ঞান ছাড়া কোন একটা শিষ্টাচার অর্থাৎ শিষ্টাচারের সাথে জ্ঞান লাগবে জ্ঞানের সাথে শিষ্টাচার লাগবে তিনি বললেন যে শিষ্টাচার জ্ঞান ছাড়া কোন শিষ্টাচার সেটি হচ্ছে কারোহেন বিলা জেসমিন যে এমন একটা আত্মা যার কোনো শরীর নেই তাহলে আত্মা যদি শরীর যদি না থাকে তাহলে আত্মা কোথায় বসবাস করবে আত্মাকে বসবাস করার জন্য একটা শরীর লাগে তো অতএব আমাদের জ্ঞানের জন্য যেমনিভাবে শিষ্টাচার লাগে শিষ্টাচারকে বাঁচিয়ে রাখতে তেমনিভাবে জ্ঞান লাগে দুটোই খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি খুবই চমৎকার ভাবে কথা বলেছেন যে আগুন যেমন লাকড়ি ছাড়া চলে না তেমনিভাবে শিষ্টচার ছাড়া জ্ঞান চলে না অতএব আবার অন্যদিকে তিনি বলেছেন যেমন শরীর ছাড়া রোহের রোহের কোনো ব্যবহার নেই তেমনিভাবে আমাদের জ্ঞান ছাড়া আদব বা শিষ্টাচারের কোনো ব্যবহার নেই তো প্রিয় দর্শক আমরা এই এতটুকু পর্যন্ত আলোচনা করলাম যে শিষ্টাচার সংক্রান্ত মৌলিক কিছু বিষয়াবলী আগামী পর্ব থেকে আমরা আলোচনা করব যে শিষ্টাচার কার কার প্রতি করতে হবে সেখানে বিশেষত পিতামাতার প্রতি শিষ্টাচার প্রদর্শন করতে হবে শিষ্টাচার প্রদর্শন করতে হবে শিক্ষক এবং এবং যারা ওলামাই কারাম তাদের প্রতি এই সকল বিষয় ইনশাল্লাহ আমরা আগামী পর্বে আলোচনা করব তখনও ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে অনুষ্ঠানে জয়েন করবেন সেই প্রত্যাশায় ওয়াহাদামা আন্দি ওয়াল আলম ওয়াখির আলহামদুলিল্লাহ রবিলাম আলমিন আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু